এখানে আলোচনা প্রসঙ্গে বলা হলো তাহলে এই যে কুরু মদঙ্গ সন্তান বীজম কুরুপাণ্ডবানাম কুরুপাণ্ডব বংশে এই যে একটাই সন্তানের বীজ মাত্র আমার মায়ের গর্ভে ছিল সেটাকেও শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল কে অশ্বত্থমা সেই অশ্বত্থমার অস্ত্রকে নিরস্ত করবার জন্য এই পরাৎপর অখিলেশ্বর দয়াল ঠাকুর ভগবান কৃষ্ণ তিনি করেছে আমার মাতৃকুক্ষে প্রবেশ করেছিলেন উত্তরা গর্ভে প্রবেশ করে সেখানে আমাকে সর্বতভাবে গদা চালনা করে সুদর্শন চক বিভিন্নভাবে তিনি রক্ষা করেছিলেন আমাকে এখন পরীক্ষিত মহারাজ অত্যন্ত কাতর ভয় বলছেন এত কৃতজ্ঞতা সহকারে বলছেন যে বীরজানি বীরজানি तस्याखिल देहभाजम अंतर वही पुरुष काल रूपई प्रयच्छत मृत्यु मता मृतंच বদস্ব বিদ্যান সেই অখিল গুরু সর্বজীবের হৃদয়তে যার অধিষ্ঠান রয়েছে সর্বজীবের হৃদয়তে যিনি বসে রয়েছেন সেই হরি ভগবান শ্রীকৃষ্ণ পরাৎপর তস্যাখিল দেহাজম সমস্ত দেহধারী জীবী বসে রয়েছে যত পোকামাকড় থেকে আরম্ভ করে পশু পক্ষী যত জীব আছে কার হৃদয়েতে ভগবান নেই সেইটি বলো সকলের হৃদয়েতে দেহে দেহে বসে রয়েছেন কিন্তু কোনো মানুষ বুঝতে পারছে না যে তুমি কৃষ্ণকে প্রাপ্ত হয়েই বসে রয়েছ কৃষ্ণকে প্রাপ্ত হয়ে বসে রয়েছ তাহলে আর ভজন করার দরকার কি বলে সেটাকে অনুভব করার জন্য বসে রয়েছ তুমি কৃষ্ণকে প্রাপ্ত হয়ে গেছো ভেতরেই রয়েছে সে অনাদিকাল ধরে কৃষ্ণ ছাড়া জীবাত্মা নেই কিন্তু সেটাকেই অনুভব করার নাম হলো ভজন যার জন্য প্রহ্লাদ মহারাজ অসুর বালকগুলো বলেছেন কৃষ্ণকে ভজন করা খুব সোজা অসুর বালকগুলো বলেছেন কৃষ্ণকে ভজন করা খুব সোজা বন্ধুগণ তোমরা শোনো যেমন পঞ্চভূত সর্ব বিষয় আছে সেরকম যৎসাত সর্বত্র সর্বদা সর্বভূতের হৃদয়ে তো তিনি ঢুকে রয়েছেন তো তোমার ভিতরেও আছেন খালি অনুভব করো কীর্তন করো কীর্তন করো ভগবানের গুণগান করো দিন রাত এই মুখটাকে বন্ধ করো না মুখটাকে বন্ধ করো না কোনো সময় কোনো সময় আমি অত্যন্ত চিন্তিত হয়ে পড়ি আমি কোথায় যাব কত কাতরভাবে প্রার্থনা করেছি অনেক ব্যক্তিদেরকে সেবা করতে করতে আপনারা কারোর সঙ্গে গল্প করবেন না বিশেষ করে মাতাজির সম্মুখে একেবারেই বসবেন না যদি আপনার ব্রহ্মচর্য পালন করার ইচ্ছা থাকে যদি গৃহস্থ জীবনে প্রবেশ করার ইচ্ছা থাকে তাহলে বসুন কিন্তু যদি সন্ন্যাসী ব্রহ্মচারী হয় তাহলে কোনো সেবা কার্য মায়ের সামনে বসেও করা যাবে না ওনার থেকে এক শত হাত দূরে বসতে হবে এ কথা বলে বলে আমার মুখে রক্ত বেরিয়ে গেল কিন্তু কেউ শুনল না আমার কথাগুলো কেউ শুনল না তাতে অনেক দুস্পর্শ করে অনেক কিছু অসুবিধা হয় গুরু বৈষ্ণবরা ওরকমভাবে আহার করেন না যে আহারেতে দোষ থাকে অনুভব করেন তারা যাই জন্য তারা আহার ত্যাগ করেন এবং ফল এবং দুধ আহার করে থাকেন যখনই এইসব হরিকথা চলে যখনই দেখেন আহারে অল তখনই সঙ্গে সঙ্গে খাওয়া বন্ধ করে দেন দিয়ে দুধ এবং ফল ফল টুকটাক পাওয়া যায় এই পেয়ে তারা যে তারা মরেন না আরও বঞ্চ শরীর ভালো থাকে এই তারা চতুরভাবে জীবনযাপন করেন যাতে কাউকে কষ্টও দেওয়া হবে না কাউকে অপমান করা উচিত নয় কিন্তু কি করা যায় এইভাবে তারা জীবনযাপন করেন আমরা এখানে পরীক্ষিত মহারাজের কাতর প্রার্থনা শুনছি গুরুদেব এই যে পরাত পরাকলেশ্বর তার কৃপা করে যদি তার কথা বলেন দয়া করে আপাত দৃষ্টিতে যিনি কংস আদি দৈত্যগণকে নিধন করেছেন আপাত দৃষ্টিতে শত্রু বলে মনে হয়েছিল কিন্তু আমি আগেই বলেছি ভগবান এবং গুরু বৈষ্ণবগণ কখনই কাউ শত্রু হতে পারেন না তাদের হৃদয় হচ্ছে নির্মল তাদের হৃদয় হচ্ছে স্বচ্ছ দর্পণের মতো তাতে যে ব্যক্তি যে মনোভাব যে বিকৃত ভাব নিয়ে আসবে ঠিক তার প্রতিফলনটা তাদের হৃদয়ে পড়ে যায় তা গুরুপাদ পদ্মকে দেখেছি চোখ বুঝে রয়েছেন কেউ সামনে এসে দণ্ডবোধ করলে একটু দেখলেন দেখে বুঝে গেলেন ও কী ভাব নিয়ে এসছে সঙ্গে সঙ্গে বুঝে যেতেন কারণ ওদের হৃদয় হচ্ছে দর্পণ অত্যন্ত স্বচ্ছ এসব শ্লোক আমি ভাগবতী মহাপুরাণের সপ্তম স্কন্ধ থেকে আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম ভগবানের কাউর কোনো পূজা দক্ষিণা এসবের দরকার নেই তথাপি ভগবান কৃপা করে তাদের থেকে গ্রহণ করেন কেন বলছেন দর্পণে যেমন নিজের মুখে নিজে দর্শন করে সেরকম ভগবান এবং গুরু বৈষ্ণবের সামনে এসে যিনি কোনো কিছু দান করবেন কিছু নিবেদন করবেন কোনো কিছু করবেন সেটা নিজেকেই মঙ্গল করা তাদের কোনো স্বার্থ নেই জগতে দান দক্ষিণা করার জন্য সব ব্যস্ত হয়ে পড়ে রয়েছে কেউ কাপড় কেউ ব্যাগ আরে গুরু বৈষ্ণবের বমি আসে তারা বলে মহারাজ তুমি কাপড় ফাপড় দিও না তুমি নিয়ে যাও আমার কাপড় কাপড় রাখার জায়গা না আমি কাপড় দান করে দিচ্ছি ব্যাগ নিয়ে আসছে বিভিন্ন রকম দান দক্ষিণা দিচ্ছে তাদের মাথায় বুদ্ধি নেই যে এগুলো নিয়ে তারা রাখবে কোথায় তারা নিষ্কিঞ্চন আজ তুমি বুধ আজ তুমি দুধ খাওয়াবে বাদাম খাওয়াবে কাজু খাওয়াবে কালকে সে তো গিয়ে জঙ্গলে বসে থাকবে কোথায় পাবে কাজু আর কিচমিচ ভালো মুশকিল ব্যাপার দুধ খাও বাবা আর এ খাও ঠিক আছে আমার অভ্যাসটা খারাপ হয়ে যাবে তোমরা কোথায় মিলবে তখন তখন আমি লোককে কোনো ধনী লোকের পায়ে ধরবো আমি কিছু কিনবো আমাকে দিন টাকা পয়সা তাহলে আর গ্রন্থ আদি ছাপা হবে না যা প্রণামী আছে সব গন্তু চাপা হয় আমার বৈষ্ণব সমাজ জানেন এই মহারাজ জানেন লণ্ঠনের আলোতে থাকা কেরাসিনের আলোতে আর এইসব মহারাজ জানেন সব কাজেই জীবনটাকে সংযতভাবে কাটাবার দরকার বুদ্ধিমান ব্যক্তিকে হাজারবার বলতে হয় না একটা কথা বলার সঙ্গে সঙ্গে তুই যিনি ভজন করবেন যার উদ্দেশ্য অন্য তিনি কোনো কথা মানবেন না এখানে আমরা দেখলাম যে তিনি এই ভগবানের পরাৎপরকিলেশ্বরের লীলাকথা শ্রবণ করার জন্য কাতর ভয় প্রার্থনা করছেন যে কি করে যে রোহিণী গর্ভেতে এলো যে রোহিণা স্তনয় প্রক্ত রাম শঙ্করস্তয়া দেবক্যা গর্ভন গর্ভ সম্বন্ধ কুত দেহান্তরম বিনা কি করে আমরা আশ্চর্য দেহান্তর হলো না এক দেহ ছেড়ে দিয়ে আরে কিছু হলো না অথচ সেখান থেকে সোজাসুজি দেহান্তর হয়ে গেল এইখান থেকে গর্ভ চলে গেল ওখানে কি করে এটা হয় এইসব রহস্য জানবার জন্য চেষ্টা করছেন কি করে ভগবান এই কংসের সেখানে কারাগারে আবির্ভাবে কংসের ভয়ে জগৎবাসীকে বঞ্চনা করার জন্য ব্রজে বসন কিম করদ মধুপুরিয়াঞ্চ কেশবাহা হ্যাঁ ভাতরঞ্চ অবধিত কংসম মাতুর অধ্যাত অতর্হণম এই যে সেখানে কংসকে বধ করা তারপরে প্রথমে ব্রজেতে গিয়ে লুকিয়ে থাকা এই সব লীলাগুলো আপনি দয়া করো আর আপনি যদি গুরুদেব ভেবে থাকেন যে আমার হরিকথা শুনবার জন্য মন নাই হয়তো আপনি করুণা করে ভাবছেন যে শিষ্য আমার এতদিন ধরে নিরন্তর হরিকথা শুনছেন নন স্টপ হরিকথা ম্যারাথন হরিকথা নন স্টপ অনর্গল হরিকথা চলছে কোনো রাত দিন কোনো বিশ্রাম কোনো খাওয়া চান কিছু নেই হয়তো আপনি সেই জন্য ভাবছেন যে আমার শিষ্য হৃদয় ক্লান্ত হয়ে পড়েছে সেই জন্য যাও তুমি একটু বিশ্রাম করো কিন্তু গুরুদেব আপনার চরণে এ আমি নিবেদন করছেন বক্তম রহস্য সর্বজ্ঞ শ্রদ্ধাধানাই ও বিস্তৃতম আমি আপনি গুরুদেব বলেন স্নিগ্ধস্ব শিষ্যস্ব গুরব অপি উত স্বাস্থ্যের কথা আপনি সুস্থ করবেন নিশ্চয়ই আমার মনে হয় আপনি সর্বজ্ঞ আপনি আমি যে শ্রদ্ধাবান হয়েছি এটা নকল কি আসল আপনি বুঝতে পারছেন দয়া করে আপনি বলুন এসব কথা নৈ সাথী দুঃসহা খুদ মাম ত্যাক্তোদম বিবাদ হতে পিবান্তম তন্মুখাম্বুচ্যুতম হরিকথামৃতম নৈশাম নৈশাম বলছেন নৈশাতি দুঃসহা এই যে ক্ষুধা তৃষ্ণা এতদিনকার আপনি মনে করছেন আমাকে কষ্ট দিচ্ছে তা নয় নৈশাতি দুঃসহা খুতমাম ত্যক্ত তোমে বিবাদতে আমার হরিকথা শ্রবণে কোনো তন্দ্রা নিদ্রা তন্দ্রা আলস আদি আলস্য আদি ক্ষুধা তৃষ্ণায় কাতর হওয়া এরকম কোনো প্রসঙ্গ আমাকে বিশ্বাস করুন আপনি স্পর্শ করে নাই আপনি নিশ্চিন্তে বলতে পারেন যদি আপনি আমাকে করুণা করেন কৃপা করেন তা দয়া করে বল কারণ আমি আপনি ভেবেছেন আমি তৃষ্ণাত্ম হয়েছি ক্ষুধার্ত হয়েছি কিন্তু হই নাই পিবন্তম হরিকথা হরিকথামৃতম আপনার মুখারাবিন্দের হরিকথা আমি তো প্রাণ করছি আমার তো কোনো রকম কোনো তৃষ্ণা লাগছে না এই করে ধীরে ধীরে সমস্ত সুখদেব গোস্বামী এবার বর্ণনা করতে আরম্ভ করলেন বর্ণনা করতে আরম্ভ করে সুখদেব গোস্বামী প্রথমেই বলছেন শ্রী সুখ উবাচ সম্যক ব্যবসিতা বুদ্ধিস্তব রাজশ্রী সত্যমাহা দেখুন কীরকম কথা আমি সকালবেলার অধিবেশনে যদুকে যদুকে কেন হ্যাঁ মুনিসত্তম বলা হলো মুনি মুনি সত্তর সত্তম এত বড় কথা যদু সম্বন্ধে কতগুলো টাইটেল দেয়া হলো যদু সম্বন্ধে কতগুলো টাইটেল ভাগবত প্রারম্ভই আরম্ভ করে দিল এখানে আমরা সেসব ব্যাখ্যা করেছিলাম সকালবেলার অধিবেশনে যদশ্চ ধর্মশীলস্ব নিতরম নিতরম মানে অভিঘ্নম যিনি নিরন্তর ধর্ম যাজন করছে তাও কোন ধর্ম লোক ধর্ম বেদ ধর্ম মানব ধর্ম সমাজ ধর্ম দেহ ধর্ম মনোধর্ম নয় কি ধর্ম ভাগবত ধর্ম নিরন্তর ভগবানকে নিরবচ্ছিন্নভাবে সন্তুষ্ট করার যে প্রয়াস প্রচেষ্টা সে যদুর হৃদয়তে ছিল একে কেউ তার পিতা জানতে পারেনি যজাতি জানতে পারেনি সেই জন্য পুত্রের উপর রেগে গেছিলেন আমার কথা মানল না আমি যে বলেছিলাম তোমার যৌবনটা দাও আমি কিছুদিন লীলা করি তারপর ফেরত দেবো তো শুনল না জগৎবাসীর বিচার আলাদা আর স্বাস্থ্যের পরমাংশগণের বিচার আলাদা ভাগবত হচ্ছে পরমাংশগণের একমাত্র আনন্দময় বিষয় এটা জগতের লোকের কোনো মূর্খ লোকের জন্য নয় যদি তারা কোনোদিন সেই অবস্থায় উন্নীত হয় তাহলে কোনো বাধা নেই এই জন্য হইয়া আছেন হইবেন যত বৈষ্ণবের গণ সবার বন্দি দন্তে করি ঘাস হরি হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণবন্দি দন্তে করি কিন্তু প্রভুর দাস হওয়া চাই প্রভুর দাস না হয়ে মায়া দাস হবে আমি চরণবন্ধন করে এটা হবে না এটা হয় না আর পরমাংস দৃষ্টিকোণ নিয়ে যদি বলি জগতের সবাই বৈষ্ণব তাহলে আর আমার হরিকথা বলার দরকার নেই আমি জঙ্গলে গিয়ে বসতাম কেন সদ্গুরু মিলে ভেদ বতাবে জ্ঞান করে উপদেশ কাইলা কা মেলা ছুটে যে আঁক করে প্রবেশ এই কথা আমি ব্যাখ্যা করেছিলাম তাহলে এটা হচ্ছে না এই জন্য আমাদের গৌরীয় গুরুবর্গ প্রায় আমাদের শিল ভৌপাত ভক্তিম সবাই পরমাংশ কিন্তু তারা জোর করে জগতের লোককে শিক্ষা দেওয়ার জন্য তীব্র ভাষা বলেছেন গৌরকিশোর বাবা তীব্র ভাষা বলেছেন এইসব ভাষাগুলো গালাগাল যদি না দিতেন তাহলে আজকে আমি মানুষ হতে পারতাম না গৌরকিশোর বাবা পরমাংশ তার তো কোনো দরকার ছিল না কেন বলেছেন এসব কথা গালাগাল দিয়েছেন গৌরকিশোর দা কাজ মৌন মৌন অবলম্বন করে হরিভজন করতে পারতেন দরকার কি আছে জগৎবাসী যা করে সময়ে সময়ে বিভিন্ন সিদ্ধান্ত বিরোধে অত্যন্ত কষ্ট পেয়ে তিনি বিভিন্ন রকম লীলা করেছেন আমি বলেছিলাম একবার তিনি ওপার থেকে কী করলেন গিলে করা পাঞ্জাবি ধুতি এইসব পরে এখানে ফ্রেঞ্চ কাট দাঁড়ি ফ্রেঞ্চ কাট দাঁড়ি নিয়ে তিনি এপারে এসে গায়ে ভুরভুর করে গন্ধ বেরোচ্ছে সেন্টের জামাইয়ের মতো ছিল ভক্তিবিনোদ ঠাকুরের কাছে সানন্দ সুখতাকুঞ্জে ভক্তিবিনোদ ঠাকুর দেখে চরক গাছ এ কি মামাজি মহারাজ এ কি আপনার বেশ তখন বাবাজি মহারাজ খেয়ে হাসছেন কিছু বলছেন না হো হো করে হাসছেন তারপরে লাস্টে বললেন এখন তো আমার আয় কেউ বদনাম দিতে পারবে না যে সাধু হয়ে কেন কামিনীর আশা করছো যে কামিনী সম্ভাষণ করছো এখন তো আর কেউ বলতে এখন তো আমি জামাই সেজেছি এখন যথেষ্ট আমি লীলা করতে পারবো কামিনী কাঞ্চনে কি দরকার আছে সাধুর বেশ নিয়ে এরকম ধরনের গোপনে ব্যবচার করার তো প্রয়োজন নেই সস্তা জিনিস বাজারে পড়ে রয়েছে যাও নিয়ে নাও এর জন্য গুরু বৈষ্ণবকে বঞ্চনা করা করতে গেলে তো নিজেই ঠকবে তুমি তাদের তো কোনো কিছু হবে না এই জন্য এই মহাপুরুষগণ যখন আমাকে তীব্র কথা বলেন তখনই বোধ করি সেই মহাপুরুষগণ আমাকে কৃপা করেছে আমরা এতই দুর্ভাগা যদি গুরু বৈষ্ণব আমাকে আমাকে প্রীতি করে গালাগাল দেন ভৎসনা করেন তখন আমি বলি এরা দুষ্ট বদমাই সে সাধুই হয়নি এরম বলে আমার কপাল এত খারাপ যে আমি এটা মেনে নিতে পারলাম না যে বৈষ্ণবের কতটা করুণা হয়েছে যে তিনি আমাকে বললেন আমি আমার জীবনের ভুলগুলো যা ভুলগুলো করছিলাম সেগুলো সংশোধন করে নিতে কতি অনায়াসে আমি ভগবানের কাছে চলে যেতে এই ভাবনাটা কাউর হৃদয় এলো না বিপরীত পক্ষে যে প্রশংসাগুলো আদৌ সত্য নয় এই প্রশংসাগুলো শোনবার জন্য আমার বড় ব্যস্ততা হয় আমি বড় আসনে বসি অনেক টাকা পয়সা জোগাড় করি অনেক শিষ্য সামন্ত করে তার আমাকে পূজা করবেন এবং মিথ্যে প্রশংসা করবেন কারণ এই প্রশংসাগুলো আদৌ আমার জীবনে খাটে না পিথু মহারাজকে যখন প্রশংসা করা হয়েছিল আবির্ভাবের সঙ্গে সঙ্গে পিথু মহারাজকে প্রশংসা করছে ঋষিমুনিরা পিথু মহারাজ তখন অবাক হয়ে বলছেন ঋষিমুনিদের আপনারা কি জন্য আমাকে প্রশংসা করছেন আমি তো সবে আবির্ভাব হলাম আমার কি কি গুণাবলী আপনারা দেখে ফেললেন যে প্রশংসা করতে আরম্ভ করলেন ঋষিমুনি বললেন যে আপনার এই তো আবির্ভাব হলেন কিন্তু আপনার দিব্য গুণাবলী আমরা জানি আপনার চরণ চিহ্ন হাতের চিহ্ন আপনি কে এইসব তত্ত্ব আমরা জানি বলেই তো প্রশংসা করছি কিন্তু বদ্ধজীব কি সেসব জানে আমাদের এমন অভ্যাস হয়ে গেছে যে মিথ্যা প্রশংসাকে শোনবার জন্য আমি বড় উৎসুক হই কে কত আমাকে বেশি মালা দেবে কে কত আমাকে প্রশংসা করবে এই জন্য আমি বসে থাকি কত প্রশংসা করবে কিন্তু শুদ্ধ গুরু বৈষ্ণবগণের হৃদয়ে এসব থাকে না এগুলি লক্ষণ আর যদি আমি ওইসব গুরু বৈষ্ণব যারা সেজে রয়েছেন তাদের পায়ে তেল মাখাতে আরম্ভ করি তাহলে প্রভুপাত বলছে তোমারও ভক্তি শেষ হয়ে গেল বরঞ্চ ওগুলোকে সঙ্গ কেটে দাও যেমন অপারেশন করে ক্যান্সারকে কেটে দেয় আমার জীবনে এরকম ক্যান্সারের মতো কেটে কেটে সব ফেলে দিয়েছি যদি আরও বাদ দিতে হয় লাস্টে আমি আমাকে কেউ ত্যাগ করে দেয় সবাই তা আনন্দে থাকবো আপত্তি কিছু নেই আমার কিছুতেই ভয় নেই আমি তৈরি হয়ে বসে রয়েছি সেই জন্য বলা হচ্ছে যদুকে বলা হচ্ছে ধর্মশীলস্য নিতরম তারপর বলা হয়েছে মনীষত্তম ইত্যাদি অনেক প্রশংসা করা হয়েছে যার বংশে ভগবান এসেছেন আর এখানে আমরা দেখলাম পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে প্রার্থনা করায় এখন সুখদেব গোস্বামী সুন্দরভাবে এই হরিকথা বলতে আরম্ভ করেছেন সেখানে বলছেন সুখ উবাচ সাম্য বলছেন সম্যক ব্যবসিতা বুদ্ধিস্তব রাজশ্রী সত্তম এই যেমন যদুকে মুনিসত্তম বলা হয়েছিল এখানে বলছে রাজশ্রী সত্যমা বাবা রাজা যুক্ত ঋষি যার জীবনে দুটো টাইটেল কাজে লাগে যার জীবনে দুটো টাইটেল একই সঙ্গে কাজে লাগে সেটা কি একদিকে তিনি রাজা অপরদিকে তিনি ঋষি দুটোই বলতে পারো যেন জনক মহারাজকে বলতে পারো রাজর্ষি এনাকে বলতে পারো তাহলে এই উপাধি কে দিচ্ছেন বলে সাক্ষাৎ পরমাংশ শ্রেষ্ঠ সুখদেব গোস্বামী যার উপরে আর কাউকে দিয়ে আমরা সার্টিফিকেট পাবো না এত বড় তাহলে সম্যক ব্যবস্থিতা বুদ্ধিস্তব রাজস্বী সত্যমাহা হে রাজর্ষিগণের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ তোমার বুদ্ধি সত্যি সত্যি খুব সুন্দর বুদ্ধি সম্যক ব্যবস্থিতা মানে অর্গানাইজ ওয়েল অর্গানাইজড যেটাকে ইংরেজিতে বলতে your brain is now well organized তোমার বুদ্ধি সম্যক ব্যবস্থিত হিস তার তোমার ওই বুদ্ধিটা বেশ অপূর্ব এটি হওয়া দরকার কেন বলছেন বাসুদেব কথায়াম তে যজ্জাতা নেষ্টিকিরতিহী বলছে বাসুদেবের কথায়াম বাসুদেব অখিলেশ্বর ভগবানের কথাতে তে তজ্জাতা নৈষ্টিকে রতিহি তুমি ভগবানের কথাতে নিরবচ্ছিন্ন রতি লাভ করেছ জগতে এর চেয়ে বেশি ভাগ্যবান আমরা কাউকে বলতে পারি না যদি আপনারা বলেন কোটি কোটি টাকা কেউ নিয়ে এসছেন বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন শাস্ত্র তাকে ভাগ্যবান বলছেন না শ্রীমান মহাপ্রভুর কথায় আমাকে ফেরত যেতে হচ্ছে কারণ যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভুর আলোকে এসব কথা আলোচনা করতে বসেছি ভাগবত দর্শন শ্রীমান মহাপ্রভু নীলাচলে লীলাকালীন অবস্থায় একদিন পদ্যুন্ন মিশ্র তার কাছে গিয়ে বলেছিলেন প্রভু একটু হরিকথা শোনবার ইচ্ছা যদি কৃপা করে বলেন প্রভু সাক্ষাৎ ভগবান নিজে নিজে নিজের কথা কী আর বলবেন তিনি বললেন আমি তো হরিকথা জানি না তো সবেমাত্র রায় মহাশয়ের কাছে শুনি তো তিনি এখানে নাই তিনি গ্রামের বাড়িতে গেছেন দরকারে আমি সবে মাত্র তার কাছে শুনি তোমার যদি ইচ্ছা থাকে শুনবার তাহলে তার কাছে যাও আর তারপর প্রশংসা করে বললেন তোমার হরিকথায় রুচি তুমি মহাভাগ্যবান মহাপ্রভু সাক্ষাৎ ভগবান বললেন তোমার হরিকথায় রুচি তুমি মহাভাগ্যবান যার হরিকথায় রুচি সে মহাভাগ্যবান মহামানে শুধু ভাগ্য না তিনি মহাভাগ্যবান যার হরিকথায় রুচি তিনি মহাভাগ্যবান তার মতো আর ভাগ্যবান কেউ নেই জগতে যদি ভাগ্যের সীমা করতে হয় তাহলে এইটা দিয়ে সীমা করতে হয় কোন সাধুর ভগবত চরণার বিন্দে অনর্গল হরিকথা শোভন কীর্তনের নিত্যবৃত্তি লাভ হয়েছে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ অতএব মায়াতারে দেয় সংসার আদি দুঃখ আলোচনা প্রসঙ্গে আমরা দেখলাম সুখদেব গোস্বাই বর্ণনা করছেন পৃথিবী অত্যন্ত ক্লিষ্টা হয়ে গেছে অত্যন্ত কষ্ট পাচ্ছেন পৃথিবী কাঁদতে কাঁদে সেখানে যে ব্রহ্মার কাছে গেছেন ব্রহ্মা কে গিয়ে নিজের করুণ কথা বলছেন যে এই জগতে সমস্ত অসুর সমস্ত ভর্তি হয়ে গেছে তারা অত্যাচার করছে সত্যের আশ্রয় নিচ্ছে না তারপর বিভিন্ন রকমের অত্যাচার করছে যাগযজ্ঞ কলুষিত হচ্ছে পবিত্রতা বজায় থাকছে না হরিভজনের জন্য কারোর কোনো তাগাদা নাই বড় অবস্থা সবচেয়ে বেশি পৃথিবী সবচেয়ে বেশি পৃথিবী দুঃখিত হন যখন মিথ্যাকে আশ্রয় করে জনসাধারণ চলতে থাকে সেই সময় ভগবান আর পৃথিবী আর সহ্য করতে পারেন না পৃথিবীকে বলবা সর্বংসহা পৃথিবীর মতো সহ্য ক্ষমতা আর কাউর নাই দিনের পর দিন তাকে মাটি খুঁড়ে ফেলছে মাটির তলায় অ্যাটমিক এক্সপ্লোশন পারমাণবিক পরীক্ষা করছে তলায় দিনের পর দিন অত্যাচার করছে তথাপি পৃথিবী বলছেন না আমি তাদের চাল গম চিনি এইসব দেবো না কিছু তোদের মেরে ফেলবো পৃথিবী বলছেন না ওই জন্য পৃথিবী হচ্ছে মায়ের স্বরূপ এটা অনেকেই জানেন না অবশ্য বর্তমান যুগের মায়ের কথা আমি বলছি না যারা আদর্শবান মা আছেন তাদের কথা আমি বলছি যারা কোনো কিছুই বজায় রাখতে পারলেন না তারা মা হওয়ার যোগ্যই নয় অবাঞ্ছিত সমাজে কিছু জনসংখ্যা বাড়বে আমি দুঃখের সঙ্গে বলেছি সমাজে কিছু মানুষরূপী পশুর সংখ্যা বাড়ছে সাধুর সংখ্যা বৃদ্ধি হচ্ছে না আমরা চিন্তিত আমরা সাধু বেশি কিছু মানুষের সংখ্যা বাড়াতে চাই না বাস্তব সাধুর সংখ্যা বৃদ্ধি হোক এটি চাই এটা আমি বলিনি এটা বৈশিষ্ট্য মুনি বলেছেন শাস্ত্রে বিভিন্ন জায়গা আছে এগারো স্কন্ধে আলোচনা করব মুনিও এই কথা বলেছেন যে যারা খালি খাওয়া দাওয়া এসব নিয়ে থাকে সমস্ত কিছু নিয়ে থাকে সন্তান আদি উৎপাদন তারা কি করেছেন প্রসু আর মানুষের মধ্যে কোনো পার্থক্য বা এইসব কথা আমি তুলেছিলাম পুনঃ পুনঃ বলবো না আহার নিদ্রা ভয়ে মাইথনঞ্চ সামান্য তৎ পশুভি নরানম জ্ঞান ও বিশেষ অধিক নরানম জ্ঞানেন হীনা পশুভি সমানা জ্ঞানেন হীনা পশুভি সমানা যার জ্ঞান নেই সে তো পশুর সমান আর জ্ঞানও যদি হয় ফিজিক্স কেমিস্ট্রির জ্ঞান হলো ম্যাথমেটিক্সের জ্ঞান হলো ভগবানের কোনো জ্ঞান হলো না স্ট্যাটিস্টিক্সের জ্ঞান হলো অন্য অন্য বিষয়ে সেই জ্ঞানের কথা এখানে বলা হয়নি যে জ্ঞানের কথা বলা হয়েছে যেকে যেটা জানলে পরে মানুষ তৃপ্তি হয়ে যায় অমৃত প্রাপ্ত হয় সেই জ্ঞানের কথা এইসব কথা বলা হয়েছে যস্মিন প্রাপ্তে সর্বমিদম প্রাপ্তুম ভবতি যস্মিন জ্ঞাতে সর্বমিদম বিজ্ঞাতুম ভবতি সেই জ্ঞানকে তোমরা পাওয়ার চেষ্টা করো যার পরে আর কোনো কিছু জানবার জন্য অবশেষ থাকবে না যে জানার পরেতে আমার আর কোনো কিছু জানবার অবশেষ থাকে না অনন্ত জগতের যত জ্ঞান যে পরাৎপর অখিলেশ্বর ভগবান থেকে উৎস উৎসরিত হয়েছে বেরিয়ে এসছে উৎসারিত হয়েছে তাকে জানলে পরে আর কি জানার অবশেষ থাকতে পারে এই জন্য বলা হচ্ছে এখানে পৃথিবী কাঁদতে কাঁদতে গিয়ে পৌঁছালেন গৌরূপ ধারণ করে চেতনার জাগরণ বইটা এখানে ওরা নিজের ইচ্ছা মতো আমি তো বই কোনো সব মঠেই দিয়ে দিই এইবার প্রথমবার জীবনে কলকাতাতে এরা জোর করে কিছু বই নিয়ে এসছে জোর করে তাও এবার আমি জানি না কি কি বই নিয়েছে চেতনার জাগরণ এদের দেওয়া দরকার যদিও এরা মুসলিম নয় হিন্দু হিন্দু মুসলিম এই ভাগ আমি করছি না হিন্দু বলে কোনো কথাও নেই পরিভাষা হয় না সিন্ধু নদীর তীরে যাই হোক এটা চেতনার জাগরণ করার জন্য কিন্তু এই গ্রন্থ ওরা অল্প এনেছে সব শেষ কিন্তু চেতনার জাগরণের তিনটে স্যাম্পল এখানে রাখা হবে কাল থেকে কাল বা পরশু থেকে সেটা সবাই উল্টে পিল্টে একটু দেখবে অন্তত চোখের দেখা পরে এই গ্রন্থটা আস্বাদন করবে করে তারা অবাক হয়ে যাবে সেখানে কি কি বস্তু গবেষণামূলক বস্তু সেখানে দেওয়া আছে খালি উল্টো দেখবে হিন্দি বাংলা ইংরেজিটা হচ্ছে আর সেখানে হাইলাইটস একটা আছে তার ইংরেজি আর হিন্দি সমস্ত এইখানে থাকবে কাল বা পরশু থেকে টেবিলে থাকবে ভালো হবে লোকে একটু দেখলেও শান্তি পরে পূজারীর কাছ থেকে পরে কেউ কেউ পেতে পারে হরিকথাও তাই কারণ সঙ্গে সঙ্গে আমরা চলে যাব এখানে বলা হচ্ছে যে পৃথিবী গৌরব ধারণ করে এসছেন এই এইটার কথা বলতে গিয়ে ওই কথা বললাম যে বেদেতে গোমাতার বিশ্বস্বরূপের কথা বলা রয়েছে গোমাতার পৃথিবী যে রূপ ধারণ করেছে গোমাতার সে প্রসঙ্গে আগেও আমরা দেখেছি পরীক্ষিত মহারাজ যখন কলিকে শাসন করেন সে প্রসঙ্গে এসছে বৃষরূপ ধারণ করেছেন ধর্ম আর পৃথিবী গৌমাতা রূপ ধারণ করেছেন এসব আলোচনা আমি করেছিলাম এখন সেখানে ব্রহ্মা যখন ব্রহ্মার কাছে গেলেন ব্রহ্মা সেই সব কষ্টের কথা শুনে তিনি কী করলেন ক্ষীরসাগরের তীরে দেবগণকে নিয়ে উপস্থিত জগাম বলছেন ব্রহ্মা ব্রহ্মা তদুপধারিয়াথ সহ দেবৈ স্তয়া সহ জগাম স স্ত্রীনয়ন স্থিরম স্ত্রীনয়ন বলছেন স্থিরম ক্ষীরোপয় নিধে ক্ষীর সাগরে যিনি শয়ন করে থাকেন সেই ভগবান তত্র গত্যা জগন্নাথম দেবদেবম বৃষা কপিম পুরুষম পুরুষ সুক্তেণ উপতস্তে সমাহিত যে পুরুষ মন্ত্র আমাদের গুরুবর্গ বলেন অর্চনে যদি রাগমার্গে প্রবিষ্ট না হতে পারো অন্তত পুরুষোক্ত মন্ত্রের দ্বারা আরাধনা করলে ভগবান খুব সন্তুষ্ট হবেন কিন্তু এই পুরুষোত্ত মন্দ সবাই করবে না সবার জন্য নয় যেতে ব্যক্তি এটা করা সবার জন্য নয় এটা অনেক ব্যাপার আছে এর মধ্যে ওম সহস্রশা সহস্রপাদস সভূমি ইত্যাদি সব মন্ত্র আছে এগুলো উচ্চারণই লোকে করতে পারে না পড়বে তো দূরের কথা উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যাবে পারবে না সেই জন্য সেখানে গিয়ে কি করলো এই পুরুষোত্তম মন্ত্রের দ্বারা ব্রহ্মা আরাধনা করলেন করার পরে সেখান থেকে গিরম সমাধৌ গগনে সমীরিতম নিশম্য বেধাস্ত্রী দশানুবাচহা ত্রিদশের অধিপতি ভগবান পারাত অখিলেশ্বর সেখানে গম্ভীরভাবে শব্দ বললেন সেটা শুনতে পেলেন ব্রহ্মা শঙ্কর আদি সবাই শুনতে পেলেন না বলছেন শোনো আমার কথা এই সমস্যা সমাধান হবে পুরৈব পুংসা বলছেন পুরৈব পুংস অধৃত জর ভবদ্ধির অংশই যদুসু উপজন্যথাম পুরৈব বলছেন পুংস অবধৃত ধরা জর পৃথিবীর যে এই কষ্ট এটা আগেই জানতে পেরেছি তোমরা যে আমার কাছে এসে সে অ্যাপ্লিকেশন জমা দিচ্ছ অ্যাপ্লিকেশন জমা দিচ্ছ তার আগেই আমি জানতে পেরেছি তো এর কোনো দরকার নেই আমি জানতে পেরেছি পৃথিবীর যে কষ্ট হচ্ছে আর তোমাদের আমি বলছি আমার এটাই ইচ্ছা আমার আদেশও বলতে পারো যাই হোক তোমরা তোমরা কি করো বলছেন ভবাব্ধির অংশই উপজন্যতাম হ্যাঁ উপজন্যতা তোমরা বিভিন্ন অংশ দিয়ে তোমরা এই জগতে আবির্ভাব হও কেউ কেউ দেবকুলে বা বিভিন্নভাবে যে কোনোভাবে ভবদ্ধির অংশইর যদুসু যদুকুলেতে বিভিন্ন অংশ ভাবে আবির্ভাব হও তোমরা এই যে আমাদের যত জীবকুল আছে এগুলোকে বলা হয়েছে বিভিন্নাংশ এগুলো হচ্ছে বিভিন্নাংশ জীব সমস্ত আর ভগবানের সাংস আদি বিভিন্ন প্রসঙ্গ আছে কোনোদিন যদি চৈতন্য চরিতামিতে রসময় ব্যাখ্যা গুরুবর্গ আমাদের সামনে বলেন তখন আমরা এটা শুনতে পারবো তার আগে এটা অনুভবের বিষয় হবে না তা বাস বলছেন সবাইকে বলছেন আর শক্তি বলছেন আর বলছেন স বলছেন যাবৎ উর্বা ভরম স কাল সক্তা খপায়ং চরের ভবিহী বলা তারা কি করবেন বলছেন ভগবান হরি বলছে আমার নিবেদনের পূর্বেই বলছে আপনাদের নিবেদনের পূর্বেই আমি জেনেছি সেই ঈশ্বরের ঈশ্বর পরম কারণ যতদিন মর্ত অর্থাৎ ক্ষীরসাগরের যে ভগবান তিনি বলছেন অর্থাৎ তার মূল কারণ হচ্ছে নন্দনন্দন শ্রীকৃষ্ণ সেই জন্যই এই কথাটা বলছেন তিনিও পূর্ণ ঈশ্বর তিনি ঈশ্বরের ঈশ্বর ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণকরণ কারণম এই কথাটাই স্থাপন করছেন এখানে জগতে যত কিছু বিষয়বস্তুর ওপর আমি গবেষণা করি যে কোনো বিষয়বস্তুর আমি চিন্তাধারা করি আমি বিচার বিশ্লেষণ করতে যাই বিশেষ করে গবেষণা করতে গেলে যে কোনো একটা বিষয়ের ওপর গবেষণা করতে গেলে সেই বিষয়টা গবেষণা করলে প্রথমেই আমি একটা ধাক্কা খাবো যে কোনো গবেষণা যারা করেছেন তারা জানেন প্রথমে একটা ধাক্কা খাবো কাজ হলো না এটা কেন হলো না এটার কারণ অনুসন্ধান করতে গিয়ে আরেকটা বিষয়ের গবেষণা করব। এটা কেন হলো না এটাকে গবেষণা করতে গিয়ে তার পেছনে কারণটা কি এই করতে করতে সমস্ত কারণ বিশ্লেষণ বিশ্লেষণ করতে করতে বৈজ্ঞানিকগণ তখন মূল কারণেতে তাদের যে গবেষণার মূল বিষয় তার মূল কারণটা কি সেখানে উপনীত হয় আর আজ আমরা যখন এই কথাটা বলছি ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম তখন আমরা শিক্ষিত সমাজের কাজে বলে থাকি every cause is followed by another cause প্রত্যেকটা কারণ তুমি এই জগতে দেখবে যে কোনো কারণ আমি একটা কারণের কথা বলছি না যে কোনো কারণ এই ফুলটা কেন সাদা বৈজ্ঞানিক কি বলবেন বলে হ্যাঁ এর তো কারণ আছে এই ফুলটা সাদা এই কারণে এর যে এইগুলো সব যত কালার যত কালার আমাদের চোখে পড়ছে এই যে জগতে যেখানে যত কালার আমাদের চোখে পড়ছে সমস্ত পিছনে রহস্য হলো দেয়া অল কার্বন এর কার্বন যারা কেমিস্ট্রি পড়েছেন তারা জানে কার্বন হচ্ছে এর পেছনে দায়ী সমস্ত কার্বনের চেন এগুলো সব আর যত আমার চুলের রং কালো গায়ের রং এরকম এই পাতাটার রং সবুজ এই কাপড়ের রং লাল এটা সাদা সমস্ত যত কালার আছে সমস্ত কিছুর পিছনে এই কার্বন সি এটাকে কেমিস্ট্রিতে বলা হয় সি কার্বন ওই জন্য কার্বনকে অর্গানিক কেমিস্ট্রিতে বলা হয় এটা হচ্ছে প্যারেন্ট এলিমেন্ট প্যারেন্ট এলিমেন্ট কেন বলা হয় কার্বন না হলে কোনো কিছু হবে না এমনকি লেবুর যে রসটা চিপচো তেঁতুল থেকে যে টাটারিক অ্যাসিড পাওয়া যায় তারপরে বিভিন্ন রকম সাইট্রিক অ্যাসিড যত আছে সমস্ত কিছু পেছনে এগুলো অর্গানিক যা কিছু সব কার্বনই হচ্ছে মূল প্লাস্টিক যা কিছু বেরিয়েছে কার্বনের চেন সব পলিমার যারা কেমিস্ট্রি পড়েছেন তারা ছাড়া জানেন না আমার বক্তব্য হলো একটাই কথা বলা যে every cause is followed by another cause this way if you go back to the original cause you can find only Bhagavan Shri Krishna Krishna is standing সমস্ত কারণগুলোকে অ্যানালিসিস করে তোল পার করতে করতে করতে করতে করতে করতে শেষ সময়কে দেবে আর কোনো কারণ নেই তারই নাম হচ্ছে পরাথর অখিলেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার আর কোনো কারণ নেই সেই জন্য সর্বকারণ কারণ এই কথা অল্প অক্ষরে বোঝানো হল এখানে ভগবান বলছেন সেখানে যে বসুদেব গৃহে সাক্ষাৎ ভগবান পুরুষ পরহ জনিষ্যতে তৎপ্রিয়ার্থম সম্ভবন্তু সুরস্ত্রিয়া সুরলোকে স্ত্রীগণ তারাও আবির্ভাবন তারাও স্ত্রী অংশেতে স্ত্রী হয়ে বিভিন্ন শক্তিগুলো তোমার আবির্ভাব আবির্ভাব হতে বলছেন ভগবান আর বাসুদেব কলানন্ত বাসুদেব কলানন্ত সহস্রবদন সরাট অগ্রত ভবিতা দেব হরে প্রিয় চিকিৎসয়া পরাৎপর ক্লিশ সেই আদি ভগবান যে কৃষ্ণ তিনি আবির্ভাব হবেন আর তাই জন্য এইসব কথা বলে আর বাসুদেব কলা অনন্ত অনন্তের যে কলা সহস্র বদন সরাট অগ্রত ভবিতা অগ্রত ভবিতা দেব সেই ভগবানের আগে আসবেন অনন্তদেব সহস্র হরের প্রিয় চিকিৎসা পরাৎপর অখিলেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করবার জন্য তার উদ্দেশ্যকে সিদ্ধ করার জন্য তারা সব ভগবানের ইচ্ছাতে সব এক একজন করে সব আগে আগে আসবেন যেমন আমাদের সমাজে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি যায় তাহলে খুব হুইসেল বাজে ওয়া ওয়া করে হুইসেল বাজে আর সঙ্গে সঙ্গে সেখানে অনেক লোক যায় সেখানে কি আগে সব বিভিন্ন রকম গার্ড যাচ্ছে পুলিশ যাচ্ছে পিছনে আগে সেরকম ভগবান আবির্ভাবার আবির্ভাব হওয়ার আগে পরে ভগবান আবির্ভাব হওয়ার আগে এবং পরে ভগবানের ফুল ট্রুপস তার যে নিজের পরিকর বৈশিষ্ট্যকে তিনি পাঠিয়ে দেন কার্যসিদ্ধির জন্য তারপর ভগবানের ব্যাকগ্রাউন্ড তৈরি হলে ভগবান নিজে আসেন এবং এসে অপূর্ব লীলা করেন সেই সব পরিকর বৈশিষ্ট্যগুলোর সঙ্গে অপূর্ব লীলা করে আমাদেরকে কৃতার্থ করেন আজ ভগবানের এইসব লীলা যদি নাই থাকতো তাহলে আমরা কোথায় যেতাম কি করতাম জড়জগতের এই সামান্য সামান্য বিষয়গুলো নিয়ে পোকামাকড়ের মতো নরকে পড়ে রয়েছি কোনো রকম কাণ্ডজ্ঞান হচ্ছে না যে কোথায় যাব কি করব এ দেহ ছাড়ার পর আমার কি গতি হবে আমার কি উদ্দেশ্য আমি কি জন্য এই সময়গুলো নষ্ট করছি those who are sincere they are going to get kripa divine help automatically যারা বলবেন যারা সত্যি সত্যি সিনসিয়ার কোটি কোটি মানুষের মধ্যে আমরা দেখেছি যারা সিনসিয়ার তাদের জন্য ভগবান আলাদা ব্যবস্থা করে রেখেছেন তারা এর মধ্যেই এই সমাজ সংসারে এত নোংরা অবস্থা তার মধ্যেই তারা কেল্লা ফতে করে দেবে তার মধ্যেই তারা কৃপা পেয়ে যাবে ভগবান তার জন্য ব্যবস্থা রেখেছেন কখনোই মিথ্যা হবে না চাই কেবল সিনসিয়ারিটি ভেতরের আর্থি সেটি আমাদের নাই তাই আমাদের আজ দুর্দশা এখানে সুখদেব গোস্বাই বলছেন যে এই মথুরার রাজ সিংহাসনে জোর করে বসেছেন কংস কংসের জীবন কাহিনী অল্প স্পর্শ করে গেছি উগ্রসেনের ছেলে বলে লোকে জানে বাস্তবিক পক্ষে উগ্রসেনের স্ত্রীকে দ্রুমিল বলে একটা দৈত্য তুলে নিয়ে চলে গেছিল তার ঔরসেতে কংস হয়েছে বাদবাকি ছেলেগুলো এত দুষ্ট ছিল না একমতে এটাই দুষ্ট সবাই জানে এটা উগ্রসেনের ছেলে আর স্বাস্থ্য এরকমভাবে সব জায়গায় খোলে বলা নেই উগ্রসেনকে জোর করে বেঁধে ওই বুড়োকে জেলে ঢুকিয়ে দিয়েছে দিয়ে নিজে রাজত্ব করবে করে কি করলো পুরো রাজধানী চালাবে পুরো মথুরা সিংহাসনে বসেছে এই বেটা কংস যার অত্যাচারের সীমা নাই যে কোনো কথাই মানে না নিজের ইচ্ছা অনুযায়ী চলে এই ওষুধদেরও আবার মাঝে মাঝে প্রেম প্রীতি দেখা যায় সুন্দর একটা কাহিনী বলবো সকালে বাস্তবিক কথা শুনলে বড় অবাক হয়ে যাবে সবাই বলছেন আমরা দেখি যে পশুগণের মধ্যেও অনেক অনেক সময় দেখা যায় অনেক তাদের বাচ্চা কাচ্চার জন্য বা কোনো মানুষ একটা পশুকে কৃপা করেছে প্রত্যক্ষ ঘটনা আমি কালকে আলোচনা করব আজকে প্রসঙ্গটা বিঘ্ন হয়ে যাবে সেই পশুটা খেয়াল রেখে দিয়েছে যে এই মানুষটা আমাকে মাঝি খালি পশু গন্ধের দ্বারা জানতে পারে পশু কিন্তু চিনতে পারে না কাউকে হ্যাঁ এই জন্য পৌপাত মাঝে মাঝে বলতে হেসে হেসে মজা করে হ্যাঁ পশুরা কি পশু গন্ধের দ্বারা জানতে পারে পশু গন্ধের দ্বারা জানতে পারে রাজারা সব আমার তো আদি তাদের দ্বারা জানতে পারে আর যারা তত্ত্ববিদ তারা তো এই তত্ত্বের পরিপ্রেক্ষিতে জানতে পারবে তাদের দিব্য জ্ঞান হয়ে গেছে আর পশুগণ কি করে পশু পশান্তে ঘান ঘানে ন ঘানের দ্বারা পশুগণ জানতে পারে অদ্ভুত কাহিনী সত্য ঘটনা এটা কোনো গল্প না এটা উদাহরণ দেবো বাইরের দেশের কথা কালকে আমি উদাহরণ দেবো এসব যাই হোক এখানে এই কংস তার বোনের প্রতি একেবারে ভালোবাসা উতলে পড়ছে সে কি করলো এই দেবকীকে বিয়ে দেওয়ার জন্য পাত্র পাওয়া গেছে কে কোন পাত্র বসুদেবজির সঙ্গে বিয়ে হচ্ছে কংসের কি আনন্দ আমার বোনের বিয়ে হচ্ছে বাবা বোনের বিয়েতে তার আনন্দ কী হাতি ঘোড়া দিয়ে সব রাজ্যকে সাজিয়েছে একেবারে মথুরা মানে সে মথুরা সাজসজ্জা দেখলে ওকে পাগল হয়ে যাবে কংস করেছে আজকে আমার বিয়ে আমার বোনের বিয়ে বলে কথা চারটিখানি কথা আমি কংস আমার বোনের বিয়ে চারটিখানি কথা বলে সাজিয়েছেন আর নিজে বলছেন কোনো কোচোয়ান যাবে না আমি নিজে ঘোড়া আমি ঘোড়ার রথে বোনকে আর বোনের স্বামীকে অর্থাৎ বিবাহ বিবাহ হওয়ার পর নবদম্পতিকে আমি নিজে পরিচালনা করে নিয়ে যাবো লোককে দিয়ে করালে আমার বোনের প্রতি ভালোবাসা প্রমাণ হবে কি আমি নিজে চালাবো ঘোড়ার পিঠে আমি বসবো আর রথটাকে টানবো আমার বোনকে নিয়ে জগৎবাসীকে দেখাবো দেখো আমার কত ভালোবাসা কেরাম বোনকে বিয়ে দিয়েছি আমি আমি নাম কিনবো এদিকে এই রথ যখন টানছেন টানতে টানতে হঠাৎ একটা আকাশবাণী হলো ওরে বেটা তুই যাকে রথ টানছিস তার যে ছেলে হবে এ তো তোকে মেরে ফেলবে তার গর্ভে যে সন্তান জন্মাবে তো সে মেরে ফেলবে তোকে হ্যাঁ অষ্টম গর্বে যে জন্ম তো মেরে ফেলবে তোকে আরে সঙ্গে সঙ্গে সুরক্ষা মাথা ঘুরে গেল তখন বলে আরে মেরে ফেলবে বোনটাকে তো বিয়ে দিচ্ছি আরে বোনটাকেই রাখবো না ছুরি খুলেছে না ভাই মেরেই ফেলবো বোনটাকে কেটে ফেলবো কেন বোনের পেটে তো বাচ্চা হবে বোন বেঁচে থাকলে তো বাচ্চা হবে মেরে ফেলবো আগেই না আমাকে মারবার মতো ব্যবস্থা চক্রান্ত চলছে আগে থেকে আমি জানি তো এখন একটা ক্লু পাওয়া গেল যাই হোক যখন বলেই দিল বোনটাকে আগেই মেরে ফেল তখন বসুদেবজি চিন্তিত হয়ে বললেন আরে সরেন সবে নব আজকে বিবাহ হলো সবে হলো বিবাহ হ্যাঁ এখনই এই বোনটাকে মেরে ফেলছে কংস বেটা অসুর কি করা যায় ভগবান এখন বসুদেবজি চিন্তিত গায়ের জোরে ওর সঙ্গে পারবে না কিন্তু বুদ্ধি বলে বাদ পারতে পারে কেন বুদ্ধি বলেই বুদ্ধি বল বুদ্ধি বলে সবচেয়ে বল আর বাচ্চাদের বল হল কাঁদা বাচ্চারা আর কিছু বল নেই কোনো কিছু যখন হচ্ছে না ওয়া কাজ দেয় ওই জানে এই কাঁদলেই মা নেবে হ্যাঁ, বাচ্চাদের একটাই বল ওই কান্না করবে সঙ্গে সঙ্গে নেবে কিন্তু বিদ্যান ব্যক্তি যারা তারা সবসময় সবসময় সূক্ষ্ম বিচার করেন কি করব এখন তখন সঙ্গে সঙ্গে কংসকে প্রশংসা করতে আরম্ভ করছেন কংস ওই মথুরার একজন রাজা তোমার বীরত্ব সারা জগতে সবাই জানে তাই কি না হ্যাঁ তোমার বীরত্ব জগতে সবাই জানে দেবলোক থেকে আরম্ভ করে সবাই কংস নাম শুনলে ভয় পায় আজকে তোমার বীরত্বটা কি থাকবে এ একটা অবলা বোন তোমার নিজের বোন আমার আর কি আমার বিবাহ করেছি আমার পত্নী তোমার তো বোন বোনটাকে যে কেটে ফেলছো এতে তোমার চিরকালের মতো কলঙ্ক লেগে যাবে বিবেক বিচার করে দেখো তুমি আমি কি বানিয়ে বলছি নাকি কংস বলে কথাটা তো ঠিকই বলেছে আমি এত বড় বীর এখন যদি আমি বোনটাকে মারি চিরকালের মধ্যে ইতিহাসে লেখা থাকবে কংস বোনকে মেরে ফেলেছে একই মেয়ে ছেলের গায়ে হাত দেওয়া নিষেধ মেয়ে ছেলা যে কোনো রকম অন্যায় কাজ করুক কখনোই মেয়ে ছেলেকে দৈহিক কোনো শাস্তি কেউ দিতে পারবে না নিষেধ এখন কি করে সে মারবে কংস বলল ঠিকই কথা তাহলে কি করব কিছু করার নেই আমি যে আমার নাম বসুদেব আমার কথা সবাই জানে তুমিও মানো যে আমি সত্যের আশ্রয় নিয়ে থাকি বলে হ্যাঁ তা জানি তাহলে আমি কথা দিলাম এর গর্ভে যত সন্তান জন্ম হবে সব আমি তোমার হাতে দিয়ে দেবো কংস বলল হ্যাঁ তাহলে হতে পারে একটা সলিউশন হলো এটা একটা সমাধান হতে পারে কেন বসুদেব মিথ্যে কথা বলেন না যা সন্তান যত আবির্ভাব সব দিয়ে দেবে বলেছে ওর কমিটমেন্টে সত্য কেন কোনোদিন মিথ্যের আশ্রয় নেন না এইভাবে কংস কংসকে যখন কংসকে যখন এই বসুদেবজি বোঝাতে আরম্ভ করলো দেখো হে বীর তুমি এত বড় বীর তোমার নাম কংস মৃত্যুর জন্মবতাম বীর ও দেহেন ও সহজ আয়তে অদ্য বা অব্দ শতান্তে বা মৃত্যুর ওই প্রাণী নাম ধোয়া আচ্ছা তুমি তো এত বড় বীর বলো আজ কিংবা একশো বছর পর মৃত্যু তো সবারই হবে আর তোমাকে লোকে চেনে কেন তোমার বীরত্বর জন্য আমিও মরবো তুমিও মরবো জগতের এমন কেউ নেই মরবে না সবার সবার আয়ু ফুরিয়ে গেলে সবারই মরতে হবে কিন্তু বেঁচে থাকাকালীন অবস্থায় তুমি যে যে কর্মটা করবে তোমার মৃত্যুর পরেও কিন্তু তোমার শান্তি হবে না কারণ তুমি অন্যায় কার্য করছো মৃত্যুর জন্ম বতাম বীর ও দেহীন আয়াতে চিন্তা করো হে বীর যখন জন্মেছিলে তখনই কিন্তু তোমাকে মৃত্যু তারা করছে যত মানুষ বসে রয়েছে যত জগতের লোক আছে সবাই বলুক এই সত্য কথাটা মেনে নেবে কি না যখনই মানুষ জন্ম করেছিল জন্মেছিল মায়ের গর্ভ থেকে সেই জন্মাবার সঙ্গে সঙ্গে তাকে মৃত্যু সবসময় পিছনে ধাওয়া করছে করছে কি না মৃত্যু ফলো করছে তাকে মৃত্যু একটা একটা করে বসন্তের পাতার মতো ঝড়া পাতা পড়ে যাচ্ছে আমাদের জিন থেকে একটা একটা করে দিন চলে যাচ্ছে আমরা মৃত্যুর দিকে চলে যাচ্ছি যদি ভক্তি না করি যদি ভজন না করি যদি আজে বাজে বিষয় চিন্তা করি যদি সময় নষ্ট করি তাহলে হয়ে গেল আমাদের জীবনে আর কোনো পথ নেই এইভাবে এই বীর কংসকে কোনো মতে থামালেন তিনি থামা পরেতে এবার ধীরে ধীরে কংস চিন্তা করতে লাগলো কি করা যায় এইভাবে কি হলো ধীরে ধীরে কংস এবার কি হলো তাদেরকে এ করলো তারপরেতে